আবু উসয়দ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আনসারদের মধ্যে বা আনসার গোত্রগুলোর মধ্যে সবচেয়ে উত্তম গোত্র হল বানু নজ্জার বানু আব্দুল আশাল বানু হারিস ও বানু সাইদা